গাহি মোরা সাম্যের গান জুড়িয়ে দেই সবার প্রাণ গাহি মোরা সাম্যের গান জুড়িয়ে দেই সবার প্রাণ গানে গানে জাগাব উড়াবো বিজয় নিশা গানে গানে জাগাব উড়াবো বিজয় নিশা নের পথে চলি অবিরা সুর ঝঙ্কারে জাগিয়ে দেব সুপ্ত প্রাণের ভুবন আলোড়ন নালোড় আলোড়ন আলোড়ন আলোড়ন আলোড়ন আলোড়ন নালোড় আলোড়ন আলোড়ন নালোড় আলোড়ন বলর সুন্দর পৃথিবী গড়তেন আলোর প্রতিভা বিকাশে আলোর মহিমা সে তো তোমার তরে সবার চাওয়া মহিমা সে যে বিষাদ ভোলানো সুখের ছোঁয়া সুন্দরের ছোঁয়ায় যিনি ভরে দিয়েছেন আমাদের মনপ্রাণ পৃথিবী চোখ খুললেই দেখি যার মহিমা যার দয়ায় আমরা বেঁচে আছি জীবন চলার প্রতিটি কদম ফেলে যার করুণায় তার দেয়া সুরে তারই নামে এসো না গান শুনি হৃদয় ছুঁয়ে যাওয়া কথা ও সুরে আলোড়নের এবারের অ্যালবাম মহিমা অ্যালবামটির গানের কথা সুর ও কণ্ঠ দিয়েছেন আলোড়নের শিশু কিশোর পরিচালক রাকিবুল ইসলাম কিশোর বন্ধু রাকিবুল ইসলামের সুরের ভুবনে আগমন আলোড়নের হাত ধরি আর আলোড়নের মাধ্যমেই মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চায় পবিত্র সুরের ছোঁয়া যা শুনে মানুষের মন আবেগাপ্লুত হয় চোখের সামনে ভেসে ওঠে সত্য সুন্দর সেই সমস্ত গান নিয়ে আলোড়নের এবারের আয়োজন রাকিবুল ইসলামের প্রথম একক অ্যালবাম মহিমা